সানডে সাসপেন্স শুধুমাত্র radio Mirchi ninety eight point three F M it's hot Bangla সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প প্রফেসর শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন রচনা সত্যজিৎ রায় গল্পটা প্রথম প্রকাশিত হয় পূজা বার্ষিকী আনন্দ মেলায় তেরোশো পঁচানব্বই বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো আটাশি খ্রিস্টাব্দে প্রধান চরিত্রে professor Shonku Jeremy Saunders Baron Julius Frankenstein Krol Thomas Gillett গুন্ডা দলের নেতা ডক্টর হাইনরিক কুমল এবং হান্স রেডল গল্প পাঠে দ্বীপ শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন সাতই মে কাল জার্মানি থেকে আমার ইংরেজ বন্ধু জেরমি সন্ডার্সের একটা চিঠি পেয়েছি তাতে একটা আশ্চর্য খবর রয়েছে চিঠিটা এখানে তুলে দিচ্ছি প্রিয় শঙ্কু জার্মানিতে আউক্সবুগে এসেছি ক্রোলের সঙ্গে ছুটি কাটাতে এখানে এসে এক আশ্চর্য খবর শুনলাম অষ্টাদশ শতাব্দীর বিখ্যাত বৈজ্ঞানিক ব্যারন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের কথা তুমি নিশ্চয়ই জানো ম্যারি শ্যালি ফ্র্যাঙ্কেনস্টাইন নামে একটা উপন্যাস লিখেছিলেন তাই লোকের ধারণা হয়েছিল যে ফ্র্যাঙ্কেনস্টাইন বুঝি কাল্পনিক চরিত্র কিন্তু কিছুকাল আগে জানা গেছে যে ফ্র্যাঙ্কেনস্টাইন নামে অষ্টাদশ শতাব্দীতে সত্যি একজন বৈজ্ঞানিক ছিলেন যিনি ম্যারি শ্যালি ফ্র্যাঙ্কেনস্টাইনের মতোই মরা মানুষকে বাঁচিয়ে তোলার উপায় আবিষ্কার করেছিলেন অবশ্যই ফ্র্যাঙ্কেনস্টাইন যে একটা সামান্য ভুলের জন্য মানবের জায়গায় দানবের সৃষ্টি করেছিলেন সে খবরও নিশ্চয়ই তুমি জানো যাই হোক সেই ব্যারন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের একজন বংশধর এখান থেকে কাছেই ইঙ্গলস্টাট নামে একটি শহরে নাকি এখনও বর্তমান আমরা ভেবেছি তার সঙ্গে একবার দেখা করতে যাব যদি তার কাছে তার পূর্বপুরুষ ব্যারন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের কাগজপত্র এখনও কিছু থেকে থাকে তাহলে অদ্ভুত ব্যাপার হবে আমাদের দুজনেরই ইচ্ছে যে তুমিও আমাদের সঙ্গে চলো আউক্সবুগে একটা বিজ্ঞানী সম্মেলন হচ্ছে সেখান থেকে তোমায় যাতে নেমন্তন্ন করা হয় তার ব্যবস্থা আমরা করে দিতে পারি তারাই তোমার যাতায়াতের খরচ বহন করবে কি স্থির করো অবিলম্বে জানিও আশা করি ভালো আছো শুভেচ্ছান্তে জেরমি সন্ডাস আমি পত্রপাঠ ইচ্ছে প্রকাশ করে উত্তর দিয়ে দিয়েছি প্রতি বছর আমি একবার করে ইউরোপে গিয়ে থাকি এবছর এখনো যাওয়া হয়নি তাছাড়া ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের আশ্চর্য গবেষণা আর তার শোচনীয় পরিণামের কথা কে না জানে তিনি মৃতের দেহে প্রাণ সঞ্চার করতে সক্ষম হয়েছিলেন বটে কিন্তু মৃত ব্যক্তির মাথায় ভুল করে একটি খুনির মগজ পুড়ে দেওয়ার ফলে পুনর্জীবনপ্রাপ্ত প্রাণীটি একটি অসম শক্তিশালী নৃশংস দানবের রূপ নেয় শেষটায় আগুনে পুড়ে এই দানবের মৃত্যু হয় অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো বৈজ্ঞানিক প্রতিভার সাক্ষাৎ মেলে না বললেই চলে তার কাগজপত্র দেখতে পেলে সত্যি কাজের কাজ হবে কিন্তু এতদিন পরে সেসব কাগজ আছে কি সন্দেহ হয় একুশে মে আউক্সবুক থেকে নেমন্তন্ন এসে গেছে আমি আগামী শনিবার পঁচিশে মে রওনা হচ্ছি জানি না কপালে কি আছে তবে ফ্র্যাঙ্কেনস্টাইনের কাগজপত্র না পেলেও আমার দুই অন্তরঙ্গ বন্ধু ক্রোল আর সন্ডার্সের সঙ্গে আবার দেখা হবে মনে হলেও ভালো লাগছে সাতাশে মে কাল আউক্সবুর্গে পৌঁছেছি আমার দুই বন্ধুই আমি আসাতে যার পর নাই আনন্দিত কাল এখানে বিজ্ঞানী সম্মেলন আছে তিন দিন চলবে তারপর একত্রিশ তারিখে আমরা ইংলস্ট্যাট যাব ইতিমধ্যে ব্যারন জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইনের ঠিকানা জোগাড় করা হয়েছে শ্লস ফ্র্যাঙ্কেনস্টাইন অর্থাৎ ফ্র্যাঙ্কেনস্টাইনের কাসল হল তার বাড়ির নাম জুলিয়াস নাকি চিত্রশিল্প বিশারদ তার পেন্টিংয়ের সংগ্রহ নাকি দেখবার মতো তার সঙ্গে আলাপের ইচ্ছেটা প্রবল হয়ে উঠেছে দোসরা জুন কাল ইঙ্গলস্টাট এসেছি আউক্সবুক থেকে মোটরে করে সকালে ব্রেকফাস্ট খেয়ে রওনা হয়ে লাঞ্চের আগেই গন্তব্যস্থলে পৌঁছে গেলাম প্রাচীন শহর ছবির মতো সুন্দর ড্যানিউব এবং শুটার নদীর সঙ্গমস্থলের পাশেই এর অবস্থান অনেকগুলো প্রাচীন কেল্লা রয়েছে শহরের মধ্যে আর একটা বিশ্ববিদ্যালয়ও রয়েছে আমরা একটা ছোট হোটেলে তিনটে ঘর নিলাম লাঞ্চ খেয়ে টেলিফোন ডিরেক্টরি দেখে ফ্র্যাঙ্কেনস্টাইনের নাম্বার বার করলাম ক্রোল তখনই ফোন করল সৌভাগ্যক্রমে ভদ্রলোককে ফোনে পাওয়াও গেল তিনি সবেমাত্র লাঞ্চ ছেড়ে উঠেছেন ক্রোল তার নিজের পরিচয় দিয়ে বলল আমি এবং আমার দুই বন্ধু একবার তোমার সঙ্গে দেখা করতে চাই সম্ভব হবে কি ফ্র্যাঙ্কেনস্টাইন তৎক্ষণাৎ সম্মত হলেন বললেন বিকেল সাড়ে চারটে তার বাড়িতে গিয়ে চা খেতে আমরা যথাসময় ট্যাক্সিতে গিয়ে হাজির হলাম প্রকাণ্ড ফটকের গায়ে বাড়ির নাম শ্বেতপাথরের ফলকে জার্মান ভাষায় লেখা তারপর দীর্ঘ নুড়ি ঢালা পেঁচানো পথ দিয়ে আমরা আসল কাসেলের দরজার সামনে পৌঁছলাম কড়া নাড়তে একটি উর্দি পড়া প্রবীণ ভৃত্য এসে দরজা খুলে আমাদের অভিবাদন জানিয়ে ভিতরে ঢুকতে বলল আমরা ঢুকে দেখি একটা প্রকাণ্ড হলে এসেছি তার একপাশ দিয়ে কাঠের ঘোরানো সিঁড়ি দোতলায় উঠে গেছে আমরা মখমলে মোড়া সোফায় বসতে না বসতেই একটি সৌম্যদর্শন মাঝবয়সী ভদ্রলোক সিঁড়ি দিয়ে নেমে এসে আমাদের অভ্যর্থনা করে বললেন তিনিই জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইন আমরা নিজেদের পরিচয় দিলাম আমি ভারতীয় দেখে ভদ্রলোকের দৃষ্টি উদ্ভাসিত হয়ে গেল বললেন আমার কাছে ভারতীয় শিল্প সম্বন্ধে অনেক বই এবং ভারতীয় শিল্পের অনেক নিদর্শন রয়েছে আশা করি সেগুলো তোমাকে দেখানোর সুযোগ হবে এরপর ভদ্রলোক আমাদের ভিতরের বৈঠকখানায় নিয়ে গেলেন একটা সুসজ্জিত বিশ্রাম ঘর দেয়ালে বিখ্যাত ইউরোপীয় শিল্পীদের আঁকা ছবি টাঙানো আর তার ফাঁকে ফাঁকে মনে হলো ফ্র্যাঙ্কেনস্টাইন পরিবারের পূর্বপুরুষদের প্রতিকৃতি আমরা সোফাতে বসলাম প্রায় সঙ্গে সঙ্গেই আরেকটি ভৃত্য ট্রলিতে করে চা ও পেস্ট্রি নিয়ে এল ক্রোলি প্রথম কথা শুরু করল ফ্র্যাঙ্কেনস্টাইন দেখলাম ইংরেজি ভালোই জানেন তাই ইংরেজিতেই কথা হলো ক্রোল বলল আমরা তিনজনেই বৈজ্ঞানিক আমি ভূতাত্ত্বিক সন্ডার্স নৃতত্ত্ববিদ আর শঙ্কু আবিষ্কারক বা ইনভেন্টার আমরা তিনজনেই তোমার পূর্বপুরুষ ব্যারন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের কথা জানি তার বিষয়ে পড়েছি এবং তার গবেষণা ও তার ফলাফলের কথা জানি আমাদের প্রশ্ন হচ্ছে তার কাগজপত্র নোটস ফর্মুলা ইত্যাদি কি কিছু অবশিষ্ট আছে জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইন কিছুক্ষণ নির্বাক হয়ে স্মিতহাস্য করে বললেন তার এক টুকরো কাগজও আমি নষ্ট হতে দিইনি শুধু তাই না তার ল্যাবরেটরিও অপরিবর্তিত অবস্থায় রয়েছে তার পুরো ডায়েরিটা চামড়ায় বাঁধানো অবস্থায় অতি সযত্নে রক্ষিত আছে অবশ্যই বুঝতেই পারছো দেড়শো বছরের উপর হয়ে গেল সে ডায়েরি খুব সাবধানে দেখতে হয় না হলে পাতা ছিঁড়ে যাবার ভয় আছে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন ছিলেন আমার প্রপিতামহ আমার বাবা ও ঠাকুরদা দুজনেই বৈজ্ঞানিক ছিলেন একমাত্র আমি বিজ্ঞানের দিকে যাইনি সন্ডাস বলল সে ডায়েরি কি দেখা যায় তোমরা চা খেয়ে নাও বললেন জুলিয়াস তারপর আমি দেখাচ্ছি ডায়েরিটা কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল চা খেতে খেতে আরও কথা হলো তার মধ্যে একটা প্রসঙ্গ মনটাকে বিষিয়ে দিল জুলিয়াস বললেন গভীর আক্ষেপের বিষয় যে জার্মানির অতীতের একটি ঘটনা এই স্ট্যাটে আবার মাথা চাড়া দিয়ে উঠছে তোমরা হান্স রেডেলের নাম শুনেছ ক্রোল বলল শুনেছি কিন্তু রেডেল কি এখানে থাকে হ্যাঁ এখানেই থাকে বললেন জুলিয়াস সে তো হিটলারপন্থী বলে শুনেছি হিটলারের চিন্তাধারা আবার জনসাধারণের মধ্যে প্রচার করার চেষ্টা করছে একটি দলও গড়েছে বলে শুনেছি সবই ঠিক বললেন জুলিয়াস সবচেয়ে আক্ষেপের বিষয় যে সে আবার ইহুদি বিদ্বেষের বীজ বপন করার চেষ্টা করছে হিটলার ও তার নেতাদের চক্রান্তে লক্ষ লক্ষ ইহুদিকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পুড়ে ফেলা হয়েছিল তিরিশ ও চল্লিশের দশকে দ্বিতীয় মহাযুদ্ধের শেষ দিকে হিটলারের পতন ও ইহুদি নির্যাতনের পরিসমাপ্তি ঘটে তুমি তো ইহুদি সন্ডাস বলল নামের সঙ্গে স্টাইন থাকলেই ইহুদি বোঝায় সেটা আমিও জানতাম তা তো বটেই বললেন জুলিয়াস রেডেলের দলের লোকেরা নিয়মিত মারণাস্ত্র সঙ্গে করে নিয়ে এসে আমাকে প্রাণের ভয় দেখিয়ে তাদের পার্টির জন্য টাকা নিয়ে যায় আমার কাছ থেকে অবশ্যই আমি তাদের একমাত্র লক্ষ্য নই ইঙ্গলস্ট্যাটের অনেক অবস্থাপন্ন ইহুদিরই এই অবস্থা রেডেলের মতো হীন ব্যক্তি আর দুটি হয় না সেই হলো এই দলের পাণ্ডা দলের বাকি লোকগুলো সব গুন্ডা প্রকৃতির কিন্তু রেডেল শিক্ষিত এবং বুদ্ধি রাখে ইহুদি বিদ্বেষ তার রক্তের সঙ্গে মিশে গেছে কথাটা শুনে আমাদের খুব খারাপ লাগলো জার্মানিতে আবার দুর্দিন আসবে ভাবতেও ভয় করে আমাদের চা খাওয়া হয়ে গিয়েছিল জুলিয়াস বললেন চলো তোমাদের ডায়েরিটা দেখাই এবার আমরা এলাম লাইব্রেরিতে চতুর্দিকে আলমারি বোঝাই নানান পুরনো বইয়ের মধ্যে নতুন বড় বড় আর্টের বইগুলি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে জুলিয়াস একটা দেরাজ থেকে চাবি বার করে একটা সিন্দুক খুললেন তারপর তার ভিতর থেকে অতি সন্তর্পণে সিল্কে মোড়া একটা মোটা বই বার করলেন সিল্কের আবরণটা খুলতে দেখা গেল চামড়ায় বাঁধানো মলাটে সোনার জলে নকশা করা একটা বই বই মানে ডায়েরি এই হলো আমার প্রপিতামহের নোটস মরা মানুষ বাঁচাবার উপায় এতেই বর্ণনা করা আছে এবং তার প্রথম এক্সপেরিমেন্ট ও তার শোচনীয় পরিণামের কথাও এতেই আছে পাতাগুলো ঈষৎ বিবর্ণ হয়ে গেলেও কালো কালিতে অতি সুন্দর হস্তাক্ষরে লেখা নোটস এখনো পরিষ্কার পড়া যায় এই ফর্মুলা কি আপনার বাবা বা ঠাকুরদাদা কখনো ব্যবহার করেছিলেন আমি প্রশ্ন করলাম না বললেন জুলিয়াস সেই দুর্ঘটনার পর এই বইয়ে আর কেউ হাত দেয়নি আশ্চর্য আমরা তিনজনেই মুগ্ধ বিস্মিত আমার মনের ভাব অদ্ভুত এতকাল আগে একজন বৈজ্ঞানিকের দ্বারা এই কীর্তি সম্ভব হয়েছিল ভাবতেও অবাক লাগে এই খাতার কথা কজন জানে আমি জিজ্ঞেস করলাম খাতার কথা আর কেউ জানে না বললেন জুলিয়াস তবে আমার প্রপিতামহের গবেষণা আর তার ফলাফলের কথা তো বিশ্ববিদিত আমাদের শুধু আর একটা কাজ বাকি ছিল সেটা হলো ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের ল্যাবরেটরিটা দেখা ভদ্রলোক একটা লম্বা ঘোরালো প্যাসেজ দিয়ে নিয়ে গিয়ে একটা ঘরের দরজা খুলে তাতে ঢোকালেন তার যোগ ব্যাপার বিশাল গবেষণাগারে দেড়শো বছরের পুরনো যন্ত্রপাতি সবই রয়েছে কত রকম যন্ত্রই না বানিয়েছিলেন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন সেই আদ্যিকালে আমরা আর জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইনের সময় নষ্ট করলাম না বড় ইচ্ছে করছিল ডায়েরিটা পড়ে ফেলতে কিন্তু তার কোনো উপায় নেই আমরা তিনজনে জুলিয়াসকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে হোটেলে ফিরে এলাম বারোই জুন আমি কাল আউক্সবুক থেকে দেশে ফিরেছি ফ্র্যাঙ্কেনস্টাইনের ডায়েরির কথাটা এখন স্বপ্নের মতো মনে হচ্ছে তবে একটা কথা ভুলতে পারছি না আর সেটা মোটেই স্বপ্ন নয় সেটা নির্মম বাস্তব সেটা হল হিটলারপন্থী হান্স রেডেলের কথা আশা করি রেডেলকে সায়স্তা করার একটা উপায় বার করা যাবে না হলে চরম বিপদ জার্মানির পক্ষেও এবং সমস্ত সভ্য সমাজের পক্ষেও সতেরোই জুন আজ সন্ডার্সের আর একটা চিঠি অত্যন্ত জরুরি খবর চিঠিটা এই প্রিয় শঙ্কু ডক্টর টমাস গিলেটের নাম শুনেছ নিশ্চয়ই অত বড় ক্যান্সার বিশেষজ্ঞ পৃথিবীর আর কেউ ছিল না ছিল না বলছি এই কারণে যে আজ সকালে সাতটায় হার্ট অ্যাটাকে গিলেটের মৃত্যু হয়েছে সে ক্যান্সারের একটি অব্যর্থ ওষুধ তৈরি করতে চলেছিল আমায় গত মাসেই বলেছিল আর একটা মাস তারপর আর ক্যান্সারের ভয় থাকবে না কিন্তু সেই ওষুধ তৈরি করার আগেই সে চলে গেল এর চেয়ে বড় দুর্ঘটনা আর হতে পারে না আমি ক্রোলকেও লিখেছি আমার ইচ্ছে স্টার্ট গিয়ে জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইনকে বলে তার প্রপিতামহের ডায়েরির সাহায্যে গিলেটকে আবার বাঁচিয়ে তোলা তুমি কি মনে করো পত্রপাঠ জানাও গিলেটের মৃতদেহ আমি কোল্ড স্টোরেজে রাখতে বলে দিয়েছি এখানে ডাক্তারি মহলকে আমার পরিকল্পনার কথা জানিয়েছি তারা সকলেই রাজি আছে ইতি জেরমি সন্ডাস আমি সন্ডাসকে ইঙ্গলস্টার যাচ্ছি বলে জানিয়ে দিয়েছি পরশুই রওনা এবারে নিজের খরচেই যেতে হবে কিন্তু কাজটা সফল হলে খরচের দিকটা সম্পূর্ণ অগ্রাহ্য করা চলবে বিশে জুন ইঙ্গলস্টার্ট জুলিয়াসকে রাজি করিয়েছি তার প্রপিতামহের নোটস এতকাল পরে কাজে আসবে শুনে তিনি খুশি হলেন আমি বললাম কিন্তু তার আগে আমি একবার খাতাটা আদ্যপান্ত পড়ে দেখতে চাই প্রক্রিয়াটা আমাকে ভালো করে বুঝতে হবে তো জুলিয়াস খাতাটা আমাকে দিয়ে বললেন তোমার উপর আমার সম্পূর্ণ আস্থা আছে তুমি এটাকে অক্ষত অবস্থায় ফেরত দেবে সেটা আমি জানি আমি একাই এসেছি ইঙ্গলস্ট্যাটে আজ সন্ডাস আর ক্রোলকে টেলিফোন করব তারা কাল এসে পৌঁছবে সন্ডাসকে অবশ্য গিলেটের মৃতদেহ আনার ব্যবস্থা করতে হবে একটা জিনিস আমার প্রথম থেকেই মনে হচ্ছিল ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের ফর্মুলাতে মৃতদেহের মাথায় অন্যের মগজ পোড়ার প্রয়োজন হতো এটা একটা গোলমেলে ব্যাপার গিলেটের মাথায় অন্যের মগজ পুড়লে তাকে বাঁচালে আর সে গিলেট থাকবে না সে কাজ করবে নতুন মগজ অনুযায়ী যে কারণে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের মানুষ হয়ে গেছিল নৃশংস হত্যাকারী আমার মনে হয় ফর্মুলার কিছু রদবদল করতে হবে সেটা সম্ভব কি না সেটা ডায়েরিটা পড়ে দেখলে বুঝতে পারব একুশে জুন কাল রাত্রেই ডায়েরিটা পড়ে ফেলেছি শুধু তাই নয় সারা রাত জেগে ফর্মুলা যা পরিবর্তন করার দরকার ছিল তা করে ফেলেছি এখন গিলেট বেঁচে উঠলে তার কাজ চালিয়ে যেতে পারবে কারণ তার নিজের মগজই ব্যবহার করা হবে ফর্মুলায় আরও একটা পরিবর্তন করেছি ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের ফর্মুলায় প্রাকৃতিক বৈদ্যুতিক শক্তির প্রয়োজন হচ্ছিল স্বাভাবিক বজ্রপাতের জন্য অপেক্ষা করতে হলে দেরি হয়ে যাবে তাই কৃত্রিমভাবে মৃতদেহে হাই ভোল্টেজ বিদ্যুৎ সঞ্চারের উপায় আবিষ্কার করেছি এখন ফর্মুলাটাকে শুধু ফ্র্যাঙ্কেনস্টাইনের ফর্মুলা না বলে ফ্র্যাঙ্কেনস্টাইন শঙ্কু ফর্মুলা বলা চলে দেখি এতে কাজ হয় কি না তেইশে জুন গিলেটের মৃতদেহ সমেত সন্ডার্স ও চারজন লোক লন্ডন থেকে এসেছে কাল রাত্রে ক্রোল আজ সকালে এসেছে আজই আমাদের কাজ হবে ইতিমধ্যে জুলিয়াস ল্যাবরেটরি থেকে ধুলোর শেষ কণাটুকু পর্যন্ত সরিয়ে দিয়েছে তাঁর লোক দিয়ে যন্ত্রপাতিগুলোকে ঝকঝকে নতুন বলে মনে হচ্ছে এবার এসে অবধি জুলিয়াসকে একটু মন মরা দেখছি আজ কারণটা জিজ্ঞেস করাতে বললেন হান্স রেডেলের দল জুলিয়াসের এক বিশিষ্ট ইহুদি বন্ধু বরিস অ্যারেনসনকে হত্যা করেছে অ্যারনসন ছিলেন দর্শনের অধ্যাপক এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি অ্যারনসনকে রেডেল নানাভাবে উত্তক্ত করত তাই আর না পেরে অ্যারনসন খবরের কাগজে রেডেল এবং তার হিটলারপন্থী কার্যকলাপের তীব্র সমালোচনা করে এর বদলা হিসেবে রেডেল অ্যারনসনের প্রাণ নেয় ব্যাপারটা সে এমন কৌশলে করে যে পুলিশ এ নিয়ে কিচ্ছু করতে পারেনি অজ্ঞাত আততায়ীর হস্তে মৃত্যু এই বলা হয়েছে রিপোর্টে অথচ জুলিয়াস এবং ইঙ্গুলস্ট্যাটের সব ইহুদি জানে এটা কার কীর্তি কিন্তু এই দুর্ঘটনা সত্ত্বেও জুলিয়াস আমাদের সব রকম সাহায্য করে চলেছেন তাকে বলা হয়েছে আজই সন্ধ্যায় গিলেটের মৃতদেহের উপর কাজ শুরু হবে রাসায়নিক মাল মশলা যা দরকার সবই আজকের মধ্যে জোগাড় করা যাচ্ছে দুষ্প্রাপ্য কোনো জিনিসই নেই ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের ফর্মুলার সবচেয়ে বড় গুণই ছিল এর সরলতা সন্ডার্স ও ক্রোল তো আমাকে সাহায্য করবেই তাছাড়া আরও দুজন স্থানীয় সহকর্মীকে কাজে বহাল করা হয়েছে দশজন লোক অরাজি হওয়ার পর দুজনকে পাওয়া গেল যারা কাজটা করতে রাজি হলো সকলেই জানে ব্যারন ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবের কথা এবং তাদের ধারণা আমরা এবারও একটি দানব সৃষ্টি করতে চলেছি চব্বিশে জুন এক্সপেরিমেন্ট সাকসেসফুল কাল সাড়ে সাত ঘন্টা অক্লান্ত পরিশ্রমের পর আজ ভোর পাঁচটায় প্রথম গিলেটের দেহে প্রাণের লক্ষণ দেখা গেল ডান হাতে মৃদু কম্পন ঠোঁটের কোনায় কম্পন চোখের পাতায় কম্পন আমাদের সকলের উৎকণ্ঠায় প্রায় শ্বাস রোধ হবার উপক্রম আধ ঘন্টা পরে গিলেট চোখ খুলল তারপর সে চোখের মনি এদিক ওদিক ঘোরাল তারপর ঠোঁট খুলে প্রথম কথা বেরোল আমি গিলেটের হাত থেকে স্ট্র্যাপ খুলে নিলাম গিলেট ধীরে ধীরে উঠে বসলো তারপর প্রশ্ন এলো আমি কতদিন ঘুমিয়েছি সন্ডার্স বলল সেভেন ডেজ টমাস গিলেট বলল আশ্চর্য এদিকে আমার কাজ অসমাপ্ত পড়ে রয়েছে আর দুদিন পেলেই ওষুধটা তৈরি হয়ে যায় তুমি কালই আবার কাজ শুরু করতে পারবে বলল সন্ডার্স এখন তুমি রয়েছ জার্মানিতে তোমার ঘুম ভাঙানো হয়েছে এখানকার গবেষণাগারে এই জায়গার নাম ইঙ্গল স্টার আমি বললাম আপাতত তুমি একটু বিশ্রাম করো বিছানায় শুয়ে তারপর তোমাকে খেতে দেওয়া হবে আমার যে কি আরাম লাগছিল তা বলতে পারি না আমার পাশেই দাঁড়িয়েছিল জুলিয়াস আমার ডান হাতটা তার দু হাতে চেপে আমি বললাম তোমার প্রপিতামহ যে কত এগিয়েছিলেন বৈজ্ঞানিক হিসেবে তা আজকে বুঝতে পারছি ছাব্বিশে জুন আজ ভয়াবহ অভিজ্ঞতা গিলেটকে কালই বিলেত পাঠিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তার সঙ্গে যে চারজন লোক সন্ডেসের সঙ্গে এসেছিল তারাও ফিরে গেছে আমাদের তিনজনকে জুলিয়াস আরও তিন চার দিন থেকে যেতে বললেন আমার আর্টের সংগ্রহ তোমাদের দেখানো হয়নি বললেন জুলিয়াস তোমরা হোটেল থেকে আমার বাড়িতে চলে এসো এখানে ঘরের অভাব নেই আমরা তাই করলাম কাল জুলিয়াস তার ভারতীয় ছবি ও ভাস্কর্যের সংগ্রহ আমাদের দেখালেন আশ্চর্য সব মোগল ও রাজপুত ছবি সংগ্রহ করেছেন জুলিয়াস বললেন এগুলো আমার গত বাইশ বছরের সংগ্রহ অতিথি সেবক হিসেবে জুলিয়াসের তুলনা নেই আমরা সব রকম সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করছি চমৎকার খাচ্ছি কাসলের তিন দিকে ঘেরা ফুলের বাগানে বেড়াচ্ছি ঘটনাটা ঘটল আজ সকাল সাড়ে দশটার সময় আমরা চারজন জুলিয়াসের বৈঠকখানায় বসে গল্প করছি এমন সময় জুলিয়াসের চাকর ফ্রিজ ফ্যাকাশে মুখ করে মাথার উপর দুটো হাত তুলে আমাদের ঘরে ঢুকল তার পেছন পেছন ঢুকল চারজন গুন্ডা জাতীয় লোক তাদের প্রত্যেকের হাতেই একটা করে মক্ষম মারণাস্ত্র হুঙ্কার দিয়ে আদেশ করলেন বোধহয় দলের যিনি নেতা তিনি আমরা তিনজনেই অগত্যা হাত তুললাম শোনা বললেন নেতা আমরা শুনেছি লন্ডনের একজন মৃত ডাক্তারকে এখানে পুনর্জীবন দান করা হয়েছে ব্যারন ফ্র্যাঙ্কেনস্টাইনের কীর্তিকলাপের কথা আমরা জানি কিন্তু তার যন্ত্রপাতি যে এখনো ব্যবহারযোগ্য রয়েছে এবং এখনো যে ইচ্ছে করলে সে কাসলের গবেষণাগারে মরা মানুষকে বাঁচিয়ে তোলা যায় তা আমাদের ধারণা ছিল না সেটা আমরা সবাই জানতে পেরেছি আমরা যে কারণে আজ এসেছি সেটা এবার বলি আমাদের দলের নেতা হান্স রেডল আজ ভোর সাড়ে পাঁচটায় থ্রম্বসিতে মারা গেছেন আমরা চাই তাকে আবার বাঁচিয়ে তোলা হোক এটা আমাদের আদেশ না মানলে তোমাদের একজন কেউ আর বাঁচতে দেওয়া হবে না ব্যারন ফ্র্যাঙ্কেনস্টাইনের যন্ত্র আর তোমাদের উদ্ধার করতে পারবে না কারণ তোমাদের মৃতদেহের গলায় পাথর মেদে ড্যানিউবে ডোবানো হবে এ বিষয়ে তোমাদের কি বলার আছে বলো আমাদের ক্ষতি করলে তোমরাও পুলিশের হাত থেকে নিস্তার পাবে না এটা জেনে রেখো রুক্ষস্বরে বলে উঠলেন জুলিয়াস সাপের মতো ফোঁসফোঁসিয়ে উঠল সামনের গুন্ডাটি আর একটা কথা বলেছ কি গুলি চালাবো আমরা এখন বলো হে রেডলের মৃতদেহ কখন এনে দেবো এখানে জেনে রাখো আমাদের এ অনুরোধ না রাখলে তোমাদের একজনকেও আর দেশে ফিরতে হবে না ব্যারন ফ্র্যাঙ্কেনস্টাইনকেও আর রক্ষা পেতে হবে না কি আর করি আমাদের হাত পা বাঁধা আমি বললাম রেডেলের মৃতদেহ আজ বিকেলে এখানে নিয়ে এসো তার আগে আমাদের তৈরি হতে হবে তবে পরশু সকালের আগে রেডেল বেঁচে উঠবে না কারণ প্রক্রিয়াটা জটিল গুন্ডার দল আরেকবার আমাদের শাসিয়ে চলে গেল জুলিয়াস বললেন গিলেটের খবরটা সাংবাদিকদের দেওয়া যে কি ভুল হয়েছে খবরটা প্রচার না হলে এরা জানতে পারত না আর রেডলের মৃত্যুতে হিটলার পন্থীরা ছত্রভঙ্গ হয়ে যেত স্ট্যাটে ইহুদি বিদ্বেষের শেষ হতো ছাব্বিশে জুন রাত বারোটা ঘুম আসছে না এমনভাবেই নৃশংস দলের কাছে আমাদের পরাজয় স্বীকার করতে হবে এটা ভাবতেও মন মেজাজ বিষিয়ে যাচ্ছে অথচ কি করা যায় একটা উপায় আমি ভেবে বার করেছি কিন্তু তাতে কি ফল হবে সেটা আগে থেকে বলা সম্ভব নয় কিন্তু এছাড়া বোধ হয় রাস্তা নেই এতে জুলিয়াসের সাহায্য দরকার হবে যদি এটা সফল হয় তাহলে সব দিক দিয়েই মঙ্গল হবে এবং আমারও কপালে জয়তিলক আঁকা হবে এর আগে নানান সংকটপূর্ণ অবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি এবার হবে চরম পরীক্ষা আঠাশে জুন আগে রেডেলের পুনর্জীবন প্রাপ্তির ঘটনাটা বলি আমাদের নির্দেশ মতো রেডলের দলের পাঁচজন লোক তার মৃতদেহ গত পরশু বিকেলে ফ্র্যাঙ্কনস্টাইন কাসলে নিয়ে আসে লোকটার চেহারা দেখে বোঝবার উপায় নেই যে সে এত নিষ্ঠুর মোটামুটি সাধারণ চেহারা বয়স চল্লিশের বেশি হবে না আমি রেডলের লোকদের বললাম মৃতদেহটা ল্যাবরেটরিতে ইস্পাতের খাটের ওপর শুইয়ে দিতে তারপর বললাম খাটে শুইয়ে দিয়ে তোমরা এখন চলে যাও পরশু ভরে এসো রেডল যে বেঁচে যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস কিন্তু তোমরা যদি রিভলভার নিয়ে আমাদের চব্বিশ ঘন্টা ঘিরে থাকো তাহলে আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে না আমাদের উপর তোমাদের কিছুটা বিশ্বাস রাখতে হবে পরশু সকালে এসে যদি দেখো রেডল তখনও মৃত তাহলে তোমাদের যা করবার করো একটা মৃতদেহ যখন বেঁচে উঠেছে তখন এটাও না বাঁচার কোনো কারণ নেই সৌভাগ্যক্রমে রেডলে দলের লোকেরা আমাদের কথার উপর ভরসা করে চলে গেল এখানে বলে রাখি যে আমার মারাত্মক অ্যানাইহেলেন পিস্তলটা আমি সঙ্গে আনিনি কারণ আমার কোনো ধারণা ছিল না যে আমাদের এমন বিপদে পড়তে হতে পারে অ্যানাইহেলেন থাকলে রেডেলের পুরো দলকে নিশ্চিন্ন করে দেওয়া ছিল এক মুহূর্তের কাজ রেডেলের লোকেরা চলে গেলে পর আমি জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইনকে একটা প্রশ্ন করলাম এখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করতে পারে এমন সার্জন আছে খুব ভালো লোক হওয়া চাই জুলিয়াস বললেন আছে বই কি হাইনরিক কুমল জার্মানির একজন বিখ্যাত ব্রেন সার্জন তার সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে এবার আমি বললাম কেন এই প্রশ্নটা করছি রেডলের মৃতদেহকে আমি ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন যে পদ্ধতিতে মরা মানুষ বাঁচিয়েছিলেন সেই পদ্ধতিতে বাঁচাতে চাই অর্থাৎ এতে আমার একটি মস্তিষ্কের প্রয়োজন হবে যা রেডলের মস্তিষ্কর জায়গায় তার মাথায় পুরতে হবে এ ব্যাপারে তোমার সঙ্গে আমার কিছু গোপনীয় আলোচনা আছে আমি ক্রোল আর সন্ডার্সকে ব্যাপারটা জানতে দিতে চাইছিলাম না তাই জুলিয়াসকে পাশের ঘরে নিয়ে গিয়ে তাকে আমার পরিকল্পনাটা বললাম জুলিয়াস বলল আমাকে সব রকম সাহায্য করবে জুলিয়াসের ওপর নির্ভর করতে হচ্ছিল কারণ আমরা তো এখানে বিশেষ কাউকেই চিনি না আর প্রাচীন পরিবারের বংশধর হিসেবে জুলিয়াসের এখানে যথেষ্ট প্রতিপত্তি আছে আমাদের আর রাত্রে ডিনার খাওয়া হলো না সন্ডার্স আর ক্রোল দুজনেই ছেলে মানুষের মতো উত্তেজিত বলছে তুমি কি উপায় স্থির করেছো সেটা আমাদের বলছো না কেন আমি বললাম আমি নিজেই জানি না আমার পরীক্ষার ফলাফল কি হবে কিছুটা অন্ধকারে ঢিল ছুঁড়ছি তবে যা হবার সে তো তোমরা পরশু সকালেই দেখতে পাবে পরদিন দশটার সময় ডক্টর কুমল এলেন তার সহকর্মীর সঙ্গে একটা কাঁচের বয়ামে স্পিরিটে চোবানো একটা মস্তিষ্ক নিয়ে সাড়ে এগারোটার মধ্যে রেডেলের মস্তিষ্ক বার করে নিয়ে তার জায়গায় নতুন মস্তিষ্কটা ঢোকানো হলো এত নিপুণ ও দ্রুত অস্ত্রোপচার আমি কমই দেখেছি কুমেল শুধু বললেন যে তার কাজের বিনিময়ে তিনি আমাদের পুরো এক্সপেরিমেন্টটা দেখতে চান পয়সায় তার দরকার নেই আমরা অবশ্য এক কথায় রাজি হয়ে গেলাম বারোটার সময় ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইনের গবেষণাগারে আমাদের কাজ শুরু হলো আমি মনে মনে ইষ্টনাম জপ করছি যদি মানবের জায়গায় দানবের সৃষ্টি হয় তাহলে যে কি হবে জানি না সারা রাত কাজ করার পর সকাল সাতটায় রেডেলের দেহে প্রাণের লক্ষণ দেখা গেল গিলেটের ক্ষেত্রে যেমন হয়েছিল এর বেলায়ও সেই একই ব্যাপার এবং প্রথম যে প্রশ্ন করল রিডল জার্মান ভাষায় তাও ঠিক গিলেটেরই প্রশ্ন আমি কোথায় রয়েছি আমি এগিয়ে গিয়ে জার্মান ভাষায় বললাম তুমি চার দিন ঘুমিয়েছিলে আজ তোমার ঘুম ভেঙেছে তুমি রয়েছ ব্যারন জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইনের ল্যাবরেটরিতে জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইন হ্যাঁ আমি এতক্ষণ লক্ষ্য করিনি এবার হঠাৎ দেখলাম ঘরে আরও লোক রয়েছে আমাদের পিছনেই হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়ে রয়েছে রেডলের দলের দুজন গুন্ডা রেডেলকে জীবিত দেখে তাদের দৃষ্টি বিস্ফারিত এবার রেডলের চোখ গেল এই গুন্ডাদের দিকে সে বলল এ কি এরা কি করছে এখানে এর ফল হল অদ্ভুত গুন্ডাদের একজন বোকার মতো মুখ করে বলল আমি এমএল হ্যাঁ রেডল তোমার দলের লোক অন্য লোকটিও তার দেখাদেখি বলল আমি পিটার হ্যাঁ রেডল তোমার অনুচর পুনর্জীবনপ্রাপ্ত রেডল গর্জিয়ে উঠল দূর হও আমার সামনে থেকে তোমরা সব শয়তানের দল তোমাদের জন্যই জার্মানি আবার জাহান্নামে যেতে চলেছে এক্ষুনি চলে যাও আমার সামনে থেকে পিটার ও এমএল নামক দুই গুন্ডা হতভম্বের মতো ঘর থেকে বেরিয়ে গেল এবার সন্ডার্স ও ক্রোল আমাকে এসে চেপে ধরল কি কি ব্যাপার আমাদের খুলে বলো আমি বললাম আগে রেডলের বিশ্রামের একটা ব্যবস্থা করে নিই আমি রেডলকে কমলালেবুর রস খাইয়ে আবার শুইয়ে দিলাম তারপর ক্রোল আর সন্ডাসের দিকে ফিরে বললাম জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইন সাহায্য না করলে আমার এই এক্সপেরিমেন্ট সম্ভব হতো না কিন্তু কার মগজ পোড়া হয়েছে রেডলের মাথায় প্রশ্ন করল ক্রোল আমি বললাম বরিস অ্যারনসন যাকে রেডলের দল হত্যা করেছিল জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইন অ্যারেনসনের ছেলের কাছ থেকে অনুমতি নিয়ে পুলিশকে জানিয়ে অ্যারেনসনের কবর খুঁড়ে তার মৃতদেহ বার করে ডক্টর কুমেলকে দিয়ে অস্ত্রোপচার করিয়ে তার মগজ বার করেন সেই মগজই রেডলকে নতুন মানুষে পরিণত করেছে সে আর আগের রেডল নেই যতদূর মনে হয় হিটলারপন্থী দল এবার নিশ্চিন্ন হবে জুলিয়াসের দিকে চেয়ে দেখি তার চোখে জল তিনি আবার এসে আমার হাত দুটো চেপে ধরে বললেন জার্মানি তোমার উপর চিরকৃতজ্ঞ থাকবে আমি বললাম সবই তো তোমার পূর্বপুরুষের কীর্তি এর জন্য যদি কারো ধন্যবাদ প্রাপ্য হয়ে থাকে তাহলে তিনি হলেন ব্যারন ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন তেরোই জুলাই দেশে ফিরে এসে কালই জুলিয়াস ফ্র্যাঙ্কেনস্টাইনের কাছ থেকে একটা চিঠি পেলাম তিনি জানিয়েছেন রেডল এখন নিজেকে ইহুদি বলে পরিচয় দেয় তার দল ভেঙে গেছে ইঙ্গলস্টাটের ইহুদিরা এখন নির্ভয়ে নিশ্চিন্তে বাস করছে শুনছিলেন প্রফেসর শঙ্কু ও ফ্র্যাঙ্কেনস্টাইন রচনা সত্যজিৎ রায় গল্প পাঠে দ্বীপ শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য আগামী সপ্তাহে ঠিক এই সময়ে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স